এই যে শুনি সারা বিশ্বের প্রতিটি জনপদ হতে ভেসে আসছে মুসলিম জাতির জাগরণী ধ্বনি হয়তো শহীদ নয়তো গাজী স্লোগানে মুখরিত হয়ে ছুটছে তারা দিক দিদিকে অন্যায় অবিচার শোষণ নির্যাতন রুখবেই ওরা জীবন বাজি রেখে হে আল্লাহ হে পরোয়ার তাদের তুমি সাহায্য করো অক্ষুণ্ণ রেখো তাদের এই চেতনা অম্লান রেখো তাদের এই জাগরণ জেগেছে মুসলমান জেগেছে আজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি পৃথিবীতে যে থা হবে নিপীড়ন জালিমের বিরোধী সেথা লড়বে আমরণ পৃথিবীতে যে থা হবে নিপীড়ন জালিমের বিরোধী সেথা লড়বে আমরণ পৃথিবীতে যে থা হবে নিপীড়ন জালিমের বিরুদ্ধে সেথা লড়বে আমরণ সত্য পথে জীবন দিতে ও রাজি সত্যের পথে জীবন দিতে ও রাজি সত্যের পথে জীবন দিতে ও রাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি নিধনের স্বপ্নে ভূষে বেলে আর এসেছিল আফগান ইরাকে সাহসী সেনাদের বজ্র আঘাতে হায় নারা আজ দেখো বিপাকে নিধনের স্বপ্নে ভূষে বেলে আর এসেছিল আফগান ইরাকে সাহসী সেনাদের বজ্র আঘাতে হায় নারা আজ দেখো বিপাকে দিন রাত পশুদের মারছে মুজাহিদ লড়ছে তারা হচ্ছে গাজী নয় তো শহীদ দিন রাত পশুদের মারছে মুজাহিদ লড়ছে তারা হচ্ছে গাজী নয় তো শহীদ দিন রাত পশুদের মারছে মুজাহিদ লড়ছে তারা হচ্ছে গাজী নয় তো শহীদ অধিকার প্রতিরোধ হয়েছে যে ঝরাজি প্রতিঘাত প্রতিরোধ হয়েছে যে ঝরাজি প্রতিঘাত প্রতিরোধ বইছে যে ঝরাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদি অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন রুখবে রুখ দে ওরা রেখেছি বোমবাজি রুখবে রুখ দে ওরা রেখেছি বোমবাজি রুখবে রুখ দে ওরা রেখেছি বোমবাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়ত শহীদের হবে গাজী জেগেছে মুসলমান জেগেছে আজি হয়ত শহীদের হবে গাজী জেগেছে মুসলমান জেগেছে আজি হয়ত শহীদের হবে গাজী জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদের হবে গাজী